ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলর ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলর ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলর ঈদ মানে তো ত্যাগের মহান পরে যা পেল রে মুমি শুধুই পেল রে মুমি ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলর ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলর ঈদ মানে তো যে খুশির ত্যাগের মহান পদরে যা পেল রে মুমি শুধুই পেলো রে মুমি ঈদ মানে তো নয় রে কেবল নতুন জামা জুতো ঈদ মানে তো নয় রে কেবল ঘুরি লাটাই সুতো ঈদ মানে তো নয় রে কেবল নতুন জামা জুতো ঈদ মানে তো নয় রে কেবল ঘুরি লাটাই সুতো সিয়াম থেকে লুটলো যে জন খোদার মহাদান ঈদ মানে তো তাদের তরে খুশি অপুরা ঈদ মানে তো সেই সে খুশির দিন ত্যাগের মহান বদরে যা পেলো রে মুনি শুধুই পেলো রে মুনি ঈদ মানে তো নয় রেখে গোল আনন্দ উৎসব মানে ঈদের খুশি নয় রে জানিস মোটেও তাদের তরে নাফর মানির পথে পথে জন সদা লড়ে ঈদের খুশি নয় রে জানিস মোটেও তাদের তরে নাফর মানির পথে পথে যে জন সদা লড়ে ইব্রাহিমের মতোই যারা সব করে কোরবান ঈদের খুশি তাদের তরে জীবন জাগার ইব্রাহিমের মতোই যারা সব করে কুরবান ঈদের খুশি তাদের তরে জীবন জাগার গান ঈদ মানে তো সুখের নদী বইবে জীবন ভর ঈদ মানে তো পৃথিবীতে রইবে না কেউ পর ঈদ মানে তো সুখের নদী বইবে জীবন ভর ঈদ মানে তো পৃথিবীতে রইবে না কেউ পর তারাই কেবল শুনতে পাবে ঈদের খুশির মুমিন যারা তাদের করে আসে খুশির ঈদ মানে তো সেই যে খুশির দিন ত্যাগের মহান পদরে যা পেল রে মুমিন শুধুই পেল রে মুমিন ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলর ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসব ঈদ মানে তো নয় রে কেবল পাখির কলর ঈদ মানে তো খুশির দিন ত্যাগের মহান পথ যা এলো রে মুমি ত্যাগের মহান পথ যা এলো রে মুমি ত্যাগের মহান পথ যা এলো রে মুমি ত্যাগের মহান পথ যা এলো রে মুমি